আল্লাহর দয়াতে আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে উপস্থিত হয়েছি সে বিষয়টি হল সুরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করার মর্যাদা বিষয়বস্তু কি বললাম যে সুরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করার মর্যাদা এই সম্পর্কে একটি হাদিস পাঠ করি আনাবি মাসুদ রদি আল্লাহ আন قال قال النبي صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه رواه الإمام البخاري في صحيحه والإمام مسلم أيضا في صحيحه واللفظ للإمام البخاري সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত শ্রোতা মণ্ডলী মুসলিম সমাজ এই আয়াতটি যে এই হাদিসটি যে পাঠ করলাম এই হাদিসটি যে আপনাদের সামনে পাঠ করলাম এই হাদিসের ভাবার্থটা আপনাদের সামনে তুলে ধরি তারপরে আয়াত দুইটি আপনাদের সামনে তিলাওয়াত করব ইনশা আল্লাহ তালা হাদিসের ভাবার্থ হচ্ছে এই যে আবু মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি রাত্রিকালে সুরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করবে যে ব্যক্তি রাত্রিকালে সুরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করবে সে ব্যক্তির সমস্ত প্রকার অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুইটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে এই হাদিসটি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই নিজ সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর পাঁচ হাজার নয় আর ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই এই হাদিসটি নিজ সহি গ্রন্থেও উল্লেখ করেছেন হাদিস নাম্বার হচ্ছে দুইশো ছাপ্পান্ন হাইফেন ব্র্যাকেটের মধ্যে আটশো আট তবে যে শব্দগুলি হাদিসের পাঠ করেছি আপনাদের সামনে সেই শব্দগুলি সাহি বোখারি থেকে নেওয়া হয়েছে সম্মানিত মুসলিম সমাজ এই হাদিস থেকে যা কিছু আমরা উপদেশ পাচ্ছি তাহলে এই যে সুরা বাকারার শেষের দুইটি আয়াত প্রত্যেক রাতে পাঠ করার বিষয়টি হল সুখময় জীবন লাভ এবং সমস্ত প্রকারের অমঙ্গল থেকে সুরক্ষিত হওয়ার উপাদান অনেক মানুষ বলে যে আমার বাড়িতে অশান্তি দেখা দিচ্ছে জিন আসছে বাড়িতে ভূত আসছে শয়তান আসছে তো এই সমস্ত অমঙ্গল বা এই সমস্ত কষ্টদায়ক বস্তু থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি আমি আর আমরা সবাই সুরা বাকারার এই শেষের দুইটি আয়াত আমরা প্রত্যেক রাত্রে পাঠ করব তাই সুরা বাকারার শেষের দুইটি আয়াত প্রত্যেক রাতে পাঠ করলে মহান আল্লাহর সাথে মুসলিম ব্যক্তির ভরসা সঠিক পন্থায় দৃঢ় হয় আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন আর আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে আপনি মগ্ন থাকবেন যেখানে আল্লাহর জিকির থাকবে সেখানে শয়তানের প্রভাব থাকবে না যেখানে আল্লাহর জিকির আজকার বিরাজ করবে সেখানে শয়তান বিরাজ করতে পারবে না কিন্তু আমাদের দেশে